পিস টিভি বাংলা মানবতা সমাধান বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরফিলাম্বিয়ালমুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবতহি আজমাইন ওমন তবি আহম বেহসানিন ইলাউমদ্দিন আম্মাবাদ ফাউজবিল্লাহমিনশানরজিম ওয়াইদা হুশেরান্না সুকানুলহম আদা ওয়াকানু বেবাদতহিম কাফেরিন সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাকরবুল আলমিন সমস্ত মানুষকে কিয়ামতের দিবসে একই স্থানে সমবেত করবেন দরুদ সাল্লাম নাজিল হকিয়া নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি যিনি এই কিয়ামতের দিবসে বৃহৎ সাফাত করবেন সমস্ত মানব জাতির হিসাব নিকাশের জন্য আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে পরকালের প্রতি ইমানের আরেকটি স্তর সম্পর্কে আলোচনা করব আর সেখান থেকে শুরু করব তা হচ্ছে হাসর এই হাসর শব্দটি আরবি শব্দ কিন্তু বাংলা ভাষায় খুব বেশি ব্যবহার হয়ে থাকে এবং সাধারণ মুসলিমরা বুঝে যে হাসর হবে হাসর মানে হচ্ছে সমবেত করা হাসর মানে হচ্ছে একত্রিত করা তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন পরকালে সমস্ত মানুষকে এই বিচার দিবসে উপস্থিত করবেন এবং সেই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন বিচার ফয়সালা করার জন্য আগমন করবেন এই বিচার দিবসে হাসরের মাঠে অসংখ্য ফেরিস্তা আল্লাহ ফাকরবুল আলমিনের সেখানে হাজির থাকবেন আল্লাহ ফাকরবুল আলমিন এমন এক জায়গায় সমবেত করবেন সমতল ভূমিতে সারা বিশ্বের সমস্ত মানুষকে এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার পরে গাইরাল যেই দিন তোবাদ্দালুল আর্দ এই পৃথিবীকে পরিবর্তন করে দেওয়া হবে ওয়াসামাওয়াত এবং আকাশ সমূহকে পরিবর্তন করে দেওয়া হবে ওবারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার এবং সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিন যিনি সর্বশক্তিমান যিনি পরাক্রান্ত তার সামনে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন কবর থেকে ওঠাবেন আর ওঠার পর পুনরুত্থান করে এই বিচার দিবসে উপস্থিত করবেন সকলকে এই মর্মে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে আল্লাহ রব্বুল আলম সুরে নাম এরশাদ করেছেন ইয়মা ইয়াহসরহম জামিয়ান আল্লাহ রব্বুল আলমিন সেই দিন সমস্ত মানুষকে সমবেত করবেন একত্রিত করবেন সেখানে এবং একে অপরকে সেখানে দেখতে পাবে এমনটা হবে না যে ভিড় ভাড়ের জন্য অল্প কিছু লোককে দেখতে পাবে বাকি কেউ কাউকে দেখতে পাবে না এমন হবে যে সেখানে সকলে সকলকে দেখবে কেউ কারো চোখের আড়ালে হবে না যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সহি হাদিস রয়েছে আল্লাহ পাকরাবুল আলমিন সেখানে সমস্ত মানুষকে সৎ অসৎ সকলকে জমা করবেন কোন কোন আয়াতে শুধু অসৎ ব্যক্তিদেরকে একত্রিত করার কথা বলা হয়েছে আবার কোন আয়াতে সৎ ব্যক্তিদের কথা বলা হয়েছে মহান আল্লাহ যেমন একটি আয়াতে এরশাদ করেছেন যে নাহসরুল মুতাকিন ইলা রহমান ওয়ফদা আর মুতাকিনদেরকে আল্লাহ ভিরুদেরকে রহমানের নিকট আল্লাহ পাকের নিকট দলে দলে সমবেত করব মুজরে মিনা ইলা জাহান্নামা বিরদা পক্ষান্তরে অপরাধীদেরকে আল্লাহ পাক মুত্তাকিন আল্লা ভিরু ছাড়া সংযত পাপমুক্ত জীবনযাপনকারী লোক ছাড়া বাকি লোকদেরকে মুজরিমিন বলে আখ্যায়িত করেছেন তাহলে মানব জাতিকে আল্লাপাক এখানে দুই ভাগে ভাগ করেছেন মুত্তাকিন যারা পাপমুক্ত জীবনযাপন করে আল্লাহর হকের ক্ষেত্রে পাপ করে না বিশ্বাসের ক্ষেত্রে অবিশ্বাসী নয় এবাদত বন্দেগীর ক্ষেত্রে অনুগত এবাদত বন্দেগী করে এমন নয় যে অবাধ্য আর আখলাখ চরিত্রের ক্ষেত্রে চরিত্রহীন নয় হালাল হারামের ক্ষেত্রে হারাম খেয়ে জীবনযাপন করে না অন্যায় কাজ করে না মানুষের অধিকার হকের ক্ষেত্রে কারো হক নষ্ট করে না কারো প্রজুল অত্যাচার করে না মুত্তাকিন তারা মুত্তাকি পরহেজগার যারা গোনা থেকে বেঁচে থেকেছে এদেরকে দলে দলে আল্লাহ পাক সমবেত করবেন ও নাসুকুল মুজরিমিন পক্ষান্তরে পাপিষ্টদেরকে অপরাধীদেরকে আমি তাড়িয়ে নিয়ে যাব এলা জাহান্নামা বিরুদ্ধা জাহান্নামের দিকে জাহান্নামের ঘাট পর্যন্ত জাহান্নামের দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে নাসুকও বলা হয় পিছন দিক থেকে তাড়িয়ে নিয়ে যাওয়াকে তা আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে এইভাবে উল্লেখ করেছেন কোরআন একাডেমে কোন কোন আয়াতে আল্লাহ পাক পাপিষ্টদের কথা বলেছেন মায়ু সারু আদা উল্লাহ ইলান্নারি ফাহম ইউজাউন ওই দিনকে স্মরণ করো যেই দিন আল্লাহর শত্রুদেরকে সমবেত করা হবে এলান্নার জাহান্নামের উদ্দেশ্যে ইউজাউন বিভিন্ন দলে দলে এক এক রকমের মতবাদ যারা ভ্রান্ত মতবাদ রাখত এক এক দলে দলে তাদেরকে উপস্থিত করা হবে ইয়ামানুকুল্লাহসিন বিমাম নিজ নিজ নেতার পিছনে ছুটি আসবে একসাথে এক দল হয়ে এক এক দল বাতিলপন্থীরা আলাদা আলাদা দল হয়ে আসবে তো আল্লাহ পাক সে এরশাদ করছেন যে তাদেরকে আমি আল্লাহর যারা শত্রু তারা এখানে আল্লাহর শত্রু বলা হয়েছে যারা পাপ মুক্ত জীবনযাপন করেনি যারা আল্লাহকে অবিশ্বাস করেছে পরকালে বিশ্বাস করেনি তাদেরকে বলা হয়েছে আদা উল্লাহ তাদেরকে জাহান্নামের উদ্দেশ্যে সমবেত করা হবে আল্লাহ ফাকরাবুল আলমিন সেই দিন যে মানব জাতিকে সমবেত করবেন বিচার দিবসে সেই দিন কেমনভাবে সমবেত করা হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একটি হাদিসে উল্লেখ করেছেন এই পরকালে যে মানব জাতিকে একত্রিত করা হবে কেয়ামতের মাঠে এই সম্পর্কে তাতে বলেছেন সহি বখারি এবং মুসলিমের হাদিস ইউহসার ইয়ামাল কেয়ামতে হফাতান ওরাতান করলা মানব জাতিকে সমবেত করা হবে কেয়ামতের দিনে হফাতান খালি পায়ে পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না ওরাতান অলঙ্গ অবস্থায় বস্ত্রহীন অবস্থায় শরীরে কোনো কাপড় থাকবে না গোরলান এবং খাতনাবিহীন কামা বাদানা আউ্লা খালকে দো তারপরে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ওই আয়াতটি পাঠ করলেন যে আয়াতে মহান আল্লাহ বলেছেন যেমনভাবে আমি প্রথমবার তাদেরকে সৃষ্টি করেছিলাম মায়ের পেট থেকে খাতনাবিহীন পৃথিবীতে ভূমিষ্ঠ এসেছিল ওই রকম খাতনাবিহীন কেয়ামতের দিনে বিচার দিবসে উপস্থিত হবে মায়া সারদি আল্লাহ তালা আনহা এই হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন যে ইয়া রসুল আল্লাহ আর রিজালু ও নিসাও জামিয়ান তাকে আশ্চর্য লাগলো এই অবস্থা যে এমনটা হবে যে সকলে উলঙ্গ থাকবে নারী পুরুষ সেখানে অসংখ্য নারী আজকের জামানায় কত মহিলাদের সংখ্যা আজকের জামানায় পুরুষ সংখ্যা কত কোটি কোটি মানুষ আর রেজাল ওয়ান্নেসাও জামিয়ান আদম আলি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ সকলে উলঙ্গ অবস্থায় এবং নারী পুরুষ একে অপরের লজ্জা স্থানের দিকে তাকাবে দেখবে ইয়ানজর বাদম এলা বাদ কি লজ্জাকর অবস্থা হবে কি খারাপ অবস্থা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ইয়া আয়েশা তো হে আয়েশা আল আমরু আসাদ্দ মিন আইয়ানজরা এলা বাজ তখনকার যে ভয়াবহ অবস্থা হবে তা কেউ কাউকে দেখবে একে অপরের লজ্জাস্থানের দিকে দৃষ্টি দেবে এই রকম অবস্থাই থাকবে না এমন বিচলিত থাকবে এমন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে যে সব কিছুই ভুলে যাবে হুঁসারা হয়ে যাবে কোনো কিছুর খেয়াল থাকবে না শুধু হায় আমার কি হবে হায় আমার কি হবে এই অবস্থা নফসি নফসি হায় আমার কি হবে হায় আমার কি হবে নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম এই কথা বলেছেন কোরআনে কারিমে স্পষ্ট প্রমাণ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমে সাদ করেছেন ইয়ামা ইয়াফিরুল মার ও মিন আখিহে ওয়া উম্মেহি ওয়া আবি ওয়া তেহি ওয়া বানি কিয়ামতের দিন এমন হবে হাসরের মাঠে মার ওমিন আখি সেই দিন একজন মানুষ নিজের ভাইকে দেখে পালাবে আপন মায়ের পেটের ভাইকে দেখে পালাবে মাকে দেখবে মায়ের কাছে যাবে না মাকে দেখে পালাবে বাবাকে দেখবে বাবাকে দেখে ছেলে পালাবে ছেলেকে দেখে বাবা পালাবে ও সাহেবাতিহি স্ত্রীকে দেখে পালাবে স্ত্রী স্বামীকে দেখে পালাবে ও সাহেবাতি হবে নিহ লিকুল্লিমরি মিনহমিয়া ওমায়দিন শাহনুযোগনি সেই দিন প্রত্যেকে নিজ নিজ অবস্থা নিয়ে ব্যতিব্যস্ত থাকবে কেউ কারো খোঁজ রাখবে না একে অপর থেকে পালাতে চেষ্টা করবে হাই আমার কি হবে আমি কার কি করব আমার কি হবে কোনো হুশ থাকবে না এ হচ্ছে হাসরের মাঠ যার সম্পর্কে কোরআনে কেরিমে বহু আয়াতে হাসরের কথা বলা হয়েছে আর একটি বিষয় এখানে আপনাদের সামনে উল্লেখ করব তা হচ্ছে সাফাত পরকালের একটি স্তর হচ্ছে সুপারিশ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাফাত করবেন তার সাফাত হবে সবচাইতে বড় সাফাত এবং সবচাইতে ব্যাপক সাফাত হবে সাফাত আরবি ভাষা তার মানে সুপারিশ করা আল্লাহ পাক রব্বুল আলম দরবারে রসুল উল্লাহ সাল্লাম সুপারিশ করবেন এবং এই সুপারিশ বিভিন্ন রকমের হবে আর আল্লাহ রসুল সাল্লাম ছাড়া অন্যান্য আম্বিয়া এবং রসুলগণের সুপারিশ হবে ফেরিস্তাগণের সুপারিশ হবে আল্লাহর নেকবান্দাদের সুপারিশ হবে শিশু অবস্থায় যেসব ছেলেমেয়েরা মারা গেছে বাবা মায়ের জন্য সুপারিশ হবে এই ধরনের সুপারিশগুলি হবে যাকে সাফাত বলা হয়েছে কোরআনে করিমে এই সাফাতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন ইতিবাচক ভাবে এবং নেতিবাচকভাবে অর্থাৎ কোরআনে কারিমে কখনো সাফাতকে সাব্যস্ত করা হয়েছে সাফাত হবেই তাহলে সাফাত হবে আর কখনো সাফাতকে অস্বীকার করা হয়েছে অর্থাৎ বিশেষ ধরনের সাফাত হবে না সুপারিশ হবে না কারণ পৃথিবীতে মাঝে মাঝে সুপারিশ করে কাজ নিজের হাসিল করে নেওয়া হয় অথচ আপনার সে অধিকার ছিল না অন্যায়ভাবে সুপারিশ করে সোর্সের মাধ্যমে কাজ হাসিল করে নেওয়া হয় আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনে কেরিমে এই সাফাতের কথা বিভিন্ন দিক থেকে উল্লেখ করেছেন মহান আল্লাহ এরশাদ করছেন ইয়াহ্লাজিন নাক আমি সাফাত সম্পর্কে একটু পরে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এখানে আপনাদেরকে কিছুক্ষণ বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি মোমেনের চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিম মাদানি শেখ হাসিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর প্রতি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন মেসওয়াক হচ্ছে দাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরও ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বলছিলাম সুপারিশ সম্পর্কে আল্লাহ ফাকরাবুল আলম দরবারে সুপারিশ হবে যেই সুপারিশকে অস্বীকার করা হয়েছে কোরআনে কারিমে সেই সুপারিশ হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিনের বিনা অনুমতিতে কোনো সুপারিশ হবে না এবং আরও মনে রাখতে হবে যে আল্লাহ ফাকরাবুল আলমিন যে অনুমতি দিবেন সেই অনুমতি সুপারিশকারীর ক্ষেত্রে হইতে হবে যিনি সুপারিশ করবেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি হইতে হবে ওয়ালা তানফাউ সাফাত ইল্লা লিমান আজেন আল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন বলছেন যে সেই দিন সুপারিশ হবে না কাজে আসবে না একমাত্র তার সুপারিশ কাজে আসবে যাকে আল্লাহ অনুমতি দেবেন বা যার জন্য অনুমতি দেবেন অনুমতি হবে যার জন্য সুপারিশ করা হবে তার ক্ষেত্রেও সুপারিশের অনুমতি হবে তাহলে সুপারিশ হবে ওয়ালা ইয়াসফাউনা ইল্লা লেমানির তাজা মহান আল্লাহ বলছেন যে যার জন্য আল্লাহ পাক সন্তুষ্ট হবেন যে হ্যাঁ সুপারিশ করতে পারো তার জন্যই সুপারিশ হবে আল্লাহ পাক রব্বর আয়াতুল কুরসিতে বলেছেন মানজাল্লাজি ইয়াসফাও ইন্দাহু ইল্লা বেইজনিহি কে আছে সেখানে কে হবে সেখানে যে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে সাফাত করবে ইল্লা বেইজনিহি আল্লাহ পাকের অনুমতি ছাড়া তো আল্লাহ পাকের অনুমতি ছাড়া সেখানে সুপারিশ হবে না অনুমতি হবে সুপারিশকারীর ক্ষেত্রে অনুমতি হবে সুপারিশ যার জন্য করা হবে তার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বলেছেন ফামাতান ফাহুম সাফা আতু সাফেইন বলেছেন ওই সব পাপিষ্টর জন্য সুপারিশ হইতে পারে না যারা কুফরির অবস্থায় মারা গেছে শির্কের অবস্থায় মারা গেছে কপটতার সাথে মারা গেছে জীবনে ইমান নষ্ট করে ইমান ভঙ্গ করে ইসলামকে নষ্ট করে মারা গেছে সারা জীবনটা চলে গেছে কখনো পরকালের কথা তার ব্রেনেও আসেনি খেয়ালে আসেনি সারা জীবন চলে গেছে কোনো এবাদত বন্দেগীর খেয়াল আসেনি আল্লাহ পাক তাকে কেন সৃষ্টি করেছেন এ কথা তার খেয়ালে আসেনি এই ধরনের লোকদের জন্য সুপারিশ হবে না সুরাতুল মোদাসের কয়েকটি আয়তে মহান আল্লাহ সাদ করেছেন যে ফি জান্নাতিয়াতাসা আলুন আনিল মুজরিমিন জান্নাতে জান্নাতিরা হয়ে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার তোমরা জাহান নামে কেন না নাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না নামাজ পড়িনি ওয়ালাম না কোনো তেমল মিসকিন এবং আমরা মিসকিনকে খাবার দিনি তাহলে প্রথম উত্তর হবে যে আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজি হইলে সাফাত হবে না এই আয়াত স্পষ্ট করে যদি আল্লাহ পাকের রসুল সাল্লা সাল্লামের সাফাত পেতে হয় তাহলে নামাজি হইতে হবে তারপরে অন্ন দান করতে হবে গরিব দুঃখীকে মিসকিনকে তার মানে জাকাত প্রদান করতে হবে ধন সম্পদের হক আদায় করতে হবে অকন্যা নোকাজমিদ্দিন আমরা পরকালকে অস্বীকার করতাম বলে তারা উত্তর দেবে জাহান্নামীরা সুতরাং পরকালের প্রতি বিচার দিবসের প্রতি বিশ্বাস করতে হবে অকন্যা নাখুজ মাল খায়েদিন ফামা আতান ফাউম শাফা আতুসাফেন আর আমরা যারা খেলাধুলা করত পৃথিবীতে সময় নষ্ট করেছে তাদের অন্তর্ভুক্ত ছিলাম সুতরাং সেই দিন তাদের ক্ষেত্রে কোনো সুপারিশকারীর সুপারিশ হবে না আল্লাহাক বলছেন সুপারিশ কাজে আসবে না এই সুপারিশ সম্পর্কে বলবো যে এই সুপারিশ কত প্রকারের হবে অলমায় কেরানবা এই সুপারিশগুলিকে বিস্তারিত উল্লেখ করে বলেছেন সুপারিশ অনেক প্রকারের হবে তার মধ্যে প্রথম সুপারিশ হবে সাফাত হবে আর সাফাতুল ওজমা বৃহৎ সাফাত এই বৃহৎ সাফাত করবেন একমাত্র রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিবসে এই কিয়ামতের দিবসে যে সুপারিশ হবে এই সুপারিশ হবে সারা বিশ্বের সমস্ত মানুষ যখন ত্রাহি ত্রাহি করবে নিজের ঘামে হাবুডুবু করবে হিসাব নেকা শুরু হয়নি এই অবস্থায় ভয়ঙ্কর অবস্থায় তখন তারা প্রথমে আদম আলী সালামের কাছে যাবেন তাদের অনেকে যাবে গিয়ে বলবে যে আন্তা আদম আবু না আপনি আমাদের পিতা আদম আলি সালাম আপনাকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলম সৃষ্টি করেছেন খালাকাক আল্লাহ বে ইয়াদেই আল্লাহ পাক স্বয়ং নিজ হস্তে আপনাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সম্মানিত করেছেন আপনি প্রথম আমাদের মানুষ পিতা সুতরাং আমাদের জন্য সুপারিশ করেন তিনি অস্বীকার করবেন এবং তার ভুলের কথা বলবেন যে আমি ভুল করেছি আল্লাহ নিষেধ করেছেন ও ফল খেতেও গাছের কাছে চলে গেছিলাম নু আলি সালামের কাছে ফিরে আসবে নু আলি সালাম বলবেন যে না না আমার দ্বারাও হবে না নফসি নফসি প্রত্যেক নবী রাসুল কবি নফসি নফসি আমার কি হবে আমার কি হবে আমি নিজেকে নিয়ে ব্যস্ত আমি তোমাদের সুপারিশ করতে পারবো না ইজহাবু এলাগাইরি আদম আলি সাল্লাম বলবো ইজহাবু এলাকাই আমার ছাড়া অন্যের কাছে যাও নু আলি সালামের কাছে যখন আসা হয় বলা হবে আপনি তো প্রথম রসুল সুপারিশ চাই তিনিও বলবেন যে না না আমার ছাড়া অন্য কারো কাছে যাও কারণ আমি আমার জাতির জন্য ব্যাপক যে দোয়া বদ্ধ অভিশাপ করেছিলাম সুতরাং আমি আল্লাহর সামনে হাজির হতে ভয় করছি এব্রাহিম খালিরুল্লাহ আলি সালামের কাছে লোকের আসবে এব্রাহিম আলি সাল্লাম অস্বীকার করবেন বলছে নফসি নফসি না না আমার দ্বারা হবে না কারণ আমিও তিনটি কথা বলেছিলাম যেই কথাগুলি সম্পর্কে আমাকে ভয় লাগছে এইভাবে চলে আসবেন মুসা আলি সাল্লামের কাছে মুসা আলি সাল্লামও বলবেন জানা নফসি নফসি ইজহাবুল্লা গাইরি আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি যা অন্যের কাছে চলে যাও আমার দ্বারা হবে না এইভাবে তিনি নিজের ভুলের কথা বলবেন একটি ঘটনা যেটা আমি সংক্ষেপে বলছি এবং ঈসা আলী ইসালামের কাছে যখন আসা হবে তখন ঈসা আলি ইসলাম বললেন নফসি নফসি নফসি আমি নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত ইজহাবুল্লা গাইরি আমার ছাড়া অন্য কারো কাছে চলে যাও তার নিজের কোনো ভুলের কথা তিনি উল্লেখ করবেন না ইজহাবু ইলা মুহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম যাও শেষ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নিকট চলে যাও এই হাদিস প্রমাণ করে যে উল্লাহ সাল্লাম সম্পর্কে আম্বি এবং রসুলগণ ভবিষ্যৎবাণী যে করেছেন এবং তারা স্বীকৃতি দান করেছেন সুতরাং আহলি কিতাব ইয়াহুদি খ্রিস্টানদের উচিত হবে যে তারা যেন শেষ রসুল মোহাম্মদ সাল্লাহ ইসলামের রিসালাতকে স্বীকার করে সমস্ত ওম্মতের লোকেরা উল্লাহ সাল্লামের দরবারে হাজির হবে এবং দরখাস্ত করবে রসুল্লাহ বলেন আনা লাহা এই সাফাত আমার দ্বারা হবে তারপরে রসুল্লাহ শেষ দায় পড়ে যাবেন আল্লাহর দরবারে আল্লাহ ফাকর রব্বুল আলম তাকে আল্লাহ পাকের কেমন করে প্রশংসা করতে হবে সেই সব দোয়া এবং তসবি শিখিয়ে দেবেন প্রশংসা মূলক বাক্য শিখিয়ে দেবেন আর সেজদায় পড়ে থাকবেন আল্লাহ পাক তখন বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাস আকসাল তু তু সাফা হে মোহাম্মদ মাথা উঠাও এবং সাল তুমি চাও কি চাইছো সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে চাও তোমাকে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল্লাহ দরবারে রসুল্লাহাম দরখাস্ত করেন আল্লাহ তুমি হাসর মাঠের লোকদের বিচার করো পেরেশানির শেষ নেই সুতরাং আল্লাহ তুমি বিচার করে তাড়াতাড়ি একদিকে কিনারা লাগাও এই বিচার শুরু হবে এটি হচ্ছে বৃহৎ সাফাত যা রসুল্লাহ সাল্লামের সাথে খাস যেসব সাফাত রসুল্লাহ সাল্লামের জন্য একমাত্র তার মধ্যে আর একটি সাফাত হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করবেন যাতে করে তার আজাবকে হালকা করা হয় তার শাস্তিকে হালকা করা হয় এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সুপারিশ করবেন আব্বাস রাজি আল্লাহ হো রসুল্লাহ আরেক চাচা যিনি ইসলাম গ্রহণ করেছিলেন বললেন যে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কারণ তিনি ইমান নিয়েছিলেন বললেন মা নাফাত আম্মাকা আবু তালেব আপনি আপনার চাচা আবু তালেবের কোনো উপকার করতে পারলেন না আবু তালেবের কোনো উপকার করতে পারলেন না তখন তিনি বললেন যে আহওয়ানু আজাবের না রে ইয়ামাল কেয়ামাতে সবচাইতে হালকা আজাব হবে আমার চাচা আবু তালেবকে ওয়ালাউলা আনা আর আমি যদি না হইতাম আমার সুপারিশ যদি না হইতো লাকান আফিদ্দার কিল আসফালে মিনান্নার তাহলে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তার বাসস্থান হইতো তাহলে তিনি সুপারিশ করে আজাব হালকা করবেন কিন্তু কাফেরকে অস্বীকারীকে যেহেতু জান্নাত আল্লাহ দেবেন না জান্নাত হারাম করেছেন ফাঁকা হারাম আল্লাহ আলহির জান্নাত যার শিরকার অবস্থা মারা গেছে আল্লাহ কোরআন বলছেন জান্নাত তাদের জন্য হারাম সেই জন্য জান্নাত যেতে পারবে না কিন্তু আজাবকে হালকা করার সুপারিশ করবেন এছাড়া আরও সুপারিশ হবে যেসব সুপারিশ রসুল উল্লাহ সাল্লাম যেমন করবেন অন্য অন্য আম্বিয়াই কেরামও সুপারিশ করবেন একটি সুপারিশ হচ্ছে যে যারা আল্লাহ আব্বুল আলমে যাদের সম্পর্কে তাদের পাপের জন্য জাহান্নামের হুকুম করে দিয়েছেন যে এরা জাহান্নামে জাহান্নামে চলে যাবে যেন তারা জাহান্নামে না যায় জাহান্নাম থেকে রক্ষা করা যায় সেই জন্য উল্লাহ আসলাম সুপারিশ করবেন অন্য অন্য আম্বিয়া এবং রসুলগণ সুপারিশ করবেন আর একটি সাফাত হবে ওই সব লোকদের জন্য যাদের জন্য জাহান্নামের হুকুমও হয়ে গেছে আর অলরেডি তারা জাহান্নামে চলেও গেছে তাদের জন্য উল্লাহ আসলাম সুপারিশ করবেন অন্য অন্য আম্বিয়া রসুলগণ আল্লাহর নেক বান্দা আরাও সুপারিশ করবেন এবং জাহান্নাম থেকে তাদেরকে উঠানো হবে আর এক সুপারিশ হবে ওই সব লোকদের সম্পর্কে যাদের নেকি এবং গোনা বরাবর হয়ে গেছে নেকি এবং গোনা সমান হয়ে গেছে সুতরাং তাদেরকে আসাবুল আরাফ কোরআন কেরিমে যার বলা হয়েছে তাদেরকে জান্নাত জাহান্নামের বর্ডারে রেখে দেওয়া হবে এবং তারা জান্নাত দেখতে পাবে বড় আকাঙ্ক্ষা হবে জাহান্নাম দেখতে পাবে বড় ভয় হবে তো এদের জন্য সুপারিশ হবে যে আল্লাহ এদেরকে জান্নাত দেওয়া হোক যেন এরা জাহান্নামে না যায় এই রকমই আর এক রকমের সুপারিশ হবে যে আল্লাহ কিছু লোকেরা যারা জান্নাতে তো যাবে কিন্তু তাদের মর্যাদা উঁচু করা হোক এই মর্যাদা উঁচু করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুপারিশ হবে যাতে করে এদের মর্যাদাকে উঁচু করা হয় এই রকমই আরও সুপারিশ হবে যেই সুপারিশগুলির মাধ্যমে গুনাগার লোকেরা পাপিষ্ট লোকেরা জান্নাতে যাবে আর এক রকমের সুপারিশ হবে যেমন অলমাইকে উল্লেখ করেছেন বেশ কিছু লোক যারা জান্নাতি কিন্তু যাতে করে তাদের হিসাব না হয় কোনো আজাব না হয় প্রথমে জান্নাত যেতে পারে এবং বিনা হিসাবে জান্নাত যেতে পারে এর জন্য সুপারিশ হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম সুপারিশ করবেন আম্বি এবং রসুলগণ সুপারিশ করবেন আল্লাহ ফাকরবুল আলমিন এই সাফায়তের বিষয়টি আমাদের বুঝার যেন তৌফিক দান করেন এবং রাসুল্লাহ সাল্লামের সাফাত যেন আমাদেরকে দান করেন আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদেরকে নবী করিম সাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন যাতে করে তার সাফাত আমরা হাসিল করতে পারি সাফাত মানে এই নয় যে আল্লাহ ফেকরাবুল আলীর ওপর চাপ সৃষ্টি করা যেমন পৃথিবীতে কোনো শাসক কোনো যদি বড় মন্ত্রী হয় আর তার সামনে একজন ছোট মন্ত্রী অথবা কোনো এমপি গিয়ে বলল অথবা চিঠি লিখে দিল যে আমার একজন লোককে পাঠাচ্ছি এর কাজটি করে দিতে হবে তখন হয়তো সেই ব্যক্তি চাপের মুখে চলে আসে যে এই লোকের যদি কাজ না করে দিই যদিও সাধারণ লোক কাজ না করে দিলে ওই মন্ত্রী সাহেব আরেক যে মন্ত্রী সাহেব আছে আমার চাইতে নিচে আছে কিন্তু ওর প্রয়োজন আছে আমার ও না করে দিলে অসন্তুষ্ট হয়ে যাবে তাহলে আমার হাত ছাড়া হয়ে যাবে সে অথবা সে এমপি অসন্তুষ্ট হয়ে যাবে সেই জন্য চাপের মুখে সে কাজ করে দেয় অনেক সময় মন না চাইলেও করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষেত্রে এই রকম বিষয় কখনো মনে রাখবেন না এই রকম ভ্রান্ত আকিদা কখনো রাখবেন না যে আল্লাহ পাক রব্বুল আলমিন কারো চাপের সামনে আসবেন রাসুল্লাহ সাল্লাম চাপ সৃষ্টি করে যা ইচ্ছা তাই করবেন অথবা আরও কেউ টান দিয়ে নিজের ভক্তদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে এমন কথা নয় বরং সাফাতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করা পরকালে সাফাত হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া করা এবং দোয়া করে জান্নাতে নিয়ে যাওয়া বা যেই সাফাতগুলির কথা বললাম এবং দুনিয়ার দোয়াকে আমরা দোয়া বলে থাকি সাফাত আসলে দোয়া যা রসুল্লাহ করবেন অথবা যারা সাফাতকারী তারা সাফাত করবেন এই সাফাতের মাধ্যমে আল্লাহ পাক অনেক লোককে আজাব থেকে রক্ষা করবেন এবং তাদেরকে আল্লাহ আব্বুল আলমিন জান্নাত দেবেন এবং তাদেরকে মাফ করবেন সাফাত সম্পর্কে কখনো এইরকম ভাববেন না যে সাফাত মানে ইচ্ছা মতো নিজে উঠিয়ে নিয়ে চলে যাবেন আল্লাহ ফাকরাবুল আর বিনা অনুমতিতে অথবা শিরিক করি আর বিদাত করি অথবা নামাজ পড়ি আর নাই করি নবীর তরিকায় থাকি আর না থাকি আমরা অমুক ব্যক্তিকে ধরে আছি বড় হুজুর সাহেবকে ধরে আছি উনি নিয়ে যাবেন এই রকম ধরনের ধারণা কখনো রাখবেন না সাফাত পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে একমাত্র আল্লাহ ফাকরাবুল আলমিনের একত্রে বিশ্বাসী হইতে হবে মোশরেক বহুত্ববাদী হলে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 বুলুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়